সমবেত হয়েছি ঢাকার শহরের বড় বড় মসজিদের তুলনায় আমাদের মসজিদটা খুবই ছোট তবে কাঁচামরিচ যেটা ছোট হয় ওটার ঝাল হয় বেশি মসজিদ আমাদের ছোট হতে পারে মুসল্লি আমাদের পরিমাণে কম হতে পারে কিন্তু আমাদের মসজিদের এক একজন মুসলি এক একজন হাজার হাজার মানুষের সমান ইনশাল্লাহ একটা ম্যাচের কাঠি দিয়ে তাম পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে সারখার করা যাবে একটা ম্যাচের কাঠি শুধু লাগবে পৃথিবীর সমস্ত কাঠখড়ি পুরানোর জন্য একটা ম্যাচের কাঠি যথেষ্ট কিন্তু সেই ম্যাচের কাঠিটা যদি পানিতে চুবানো হয় বা পানিতে মিলানো হয় পানির সাথে যদি তার ঠান্ডা বা আর্দ্রতার সাথে যদি তার বন্ধুত্ব থাকে আর্দ্রতার সংস্রপে সে ম্যাচের কাঠিটা ড্যাম হয়ে যায় আর ড্যাম হয়ে গেলে ওরকম পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি ম্যাচের কাঠি দিয়ে আর আগুন জ্বালানো সম্ভব হয় না কিন্তু মশমশা ফ্রেশ তাজা একটি ম্যাচের কাঠি তাম পৃথিবীর সমস্ত কাঠখড়ি পুরাতে সক্ষম কাঠখড়িও গাছ থেকে তৈরি হয় আর ম্যাচও গাছ থেকেই তৈরি হয় আল্লাহ পাক বলছেন হুয়াল্লাদি খলাকালাকুম মিনাসারিল আখদারে নারা আল্লাদি জাল আলাকুম মিনাসারিল আখদারে নারা যে আল্লাহ আয়াত ঠিক আছে তো হবে স্যার আল্লাদি জাল আলাকুম মিনাশাজারিল আখদারিনারা সেই আল্লাহ যিনি সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন আফার তুমুন নার আল্লাতি তুরুন তোমরা যে আগুন জ্বালাও সেই আগুনটা কি এটা কি একটু ভেবে চিনতে দেখো নাই আন্তুম আনসা তুম সাজারা তাহা তোমরাই কি সেই আগুনের গাছ তৈরি করেছ আমনাহনুল সিউন নাকি আমি আল্লাহ তৈরি করেছ আল্লাহ বলছেন তোমরা তৈরি করছো না আমি তৈরি করছি আগুনের গাছ আগুনের গাছ আল্লাহ তৈরি করেছেন গাছ থেকে <coughs> ম্যাচ তৈরি হয় গাছ থেকে আগুন তৈরি হয় আর গাছ থেকেই খড়ি তৈরি হয় একই উৎস কিন্তু একটা পরে আর একটা পুরায় তাম পৃথিবীর সমস্ত শির্ক এবং বেদাতকে মোকাবেলা করার জন্য ইব্রাহিমী চেতনায় উদ্বুদ্ধ একজন তাওহিদপন্থী ইমানদারি যথেষ্ট বেশি লাগে না ইব্রাহিম সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান কানেতান লিল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম একাই এক উম্মত উম্মত মানে হল দল ইব্রাহিম আলাইসাল্লাম নিজেই এক দল এক দল যা না করতে পারে ইব্রাহিম আলাইসাল্লাম একাই তাই করতে সক্ষম বলছিলাম ছোট মসজিদ ঢাকা শহরের বড় বড় আড়ম্বরপূর্ণ আলিশান মসজিদের তুলনায় আমাদের মসজিদ আসলেই আকারে খুব ছোট বিশাল বিশাল জামাত হচ্ছে আশেপাশে কেউ বা আখেরি মুনাজাত ধরার আশায় জীবনের সমস্ত পাপ পঙ্কিলতাকে মুছিয়ে ঝেড়ে ফেলে পবিত্র হওয়ার জন্য সেই মহাপবিত্র তথাকথিত মহাপবিত্র ময়দান যে ময়দান সম্পর্কে এমনও বলা হয়েছে যে গরিব মানুষ এখানে তিনবার আসলে একবার হদের সমান অবশ্য কোন শিক্ষিত জ্ঞানী লোকের কথা এমন নয় সাধারণ জনগণ আপামর জনতা এটা হল তাদের বক্তব্য তবে আপামর জনতার সংখ্যাই বেশি আর সেখানে যারা বায়ান করছেন তাদের মধ্যে ওই আপামর জনতারই অংশ বেশি আমি মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে এসেছি আমার একটা ডিগ্রি আছে কিছু লেখাপড়া আছে আর একজন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে কিছু ডিগ্রি আছে কিছু কোরআন আদিস পড়াশোনা করেছে বিশ্বের যে কোনো উচ্চঙ্গের বিদ্যাপীঠ থেকে তার ডিগ্রিধারী হোক না কেন বা লেখাপড়া থাক না কেন কিন্তু সেখানে গিয়ে যোগদান করলে মায়াবাইনা দীপাতাই আর নেশাব ওই নেশাবের দুই পট্টির মাঝখানে যা আছে ওর বাইরে যাওয়ার সুযোগ তার নেই কালেমা নামাজ এলেমো জেকের একরামুল মুসলিম সৈন্য তবিল দোস্ত বুজুর্গ দিনের উপর পাঁচটি বিষয় জানিলে চলা সহজ হইয়া যায় কালেমা নামাজ ইলেম দেখে একরামুল মুসলিম সহিনিয়ত তবলিক কালেমালা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় এই হল বয়ান বক্তব্য আমি যে মদিনা ইউনিভার্সিটিতে কি শিখে আসলাম আমার খুদবার মধ্যে আমি তা অ্যাপ্লাই করি আমি যে আরব বিশ্বে ঘুরে বড় বড় মনীষীদের কাছ থেকে কোরআন হাদিস কিভাবে বুঝলাম জানলাম এগুলি আমার বক্তব্য বয়ানে আমার অ্যাপ্লাই করার সুযোগ আছে যে কোনো মাহফিলে গেলে আমাকে বলা হয় না যে আপনি এটা বলেন আপনি থামেন আপনি এই কেতাব পড়ে শোনান এটা বলা হয় না মানে আমার এলেম থেকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয় তাহলে আমার এলেম যতটুকু থাকুক তুটা ফাটা এখান থেকে কিছু মানুষ কিছু ফায়দা পায় কিন্তু সেখানে গিয়ে যোগদান করলে ওখানে আমার ওই কেতাব পড়া ছাড়া আর এই পাঁচ উসুলের ভিতরে থাকা ছাড়া আমার কোনো বাইরে দেওয়ার সুযোগ নেই ওই জন্য অনেকেই যখন বলে থাকেন যে আপনাদের মতো কেন আপনাদের সে বড় বড় আলেমোলামা আমাদের সাথে আছে আমি বলি আলেমোলামা যদি থাকে তাকে আগে মূর্খ বানানোর পরে ওই দলে দেওয়া হয় মূর্খ না বানানো পর্যন্ত তাকে দেওয়া হবে কেন বলা হবে যে আমরা কিছু জানি না আমরা ফতুয়া দিতে পারি না আমরা কোরআন হাদিস বুঝি না বুজুর্গানের দিন যা বলেন তা সহি বলেন বুজুর্গানের দিনের মুখে শুনেছি এ ব্যাপারে আমাদের আর কোনো মন্তব্য করার সুযোগ নেই অনেকেই বলেন যে আপনারা আসেন দূর থেকে আপনারা সমালোচনা করেন ভিতরে আসেন ভিতরে এসে সংশোধন করেন এত বস্তর দাবত তোমাদের সাথে তিনি থাকলেন এতকাল তিনি তোমাদের সাথে চললেন সামান্য একটু সংশোধনের কথা আর দুই একটা ভুল ধরার সাথে সাথে কি out get out get out তো হতেই হবে কারণ যে যে দল এবং যে থিওরি নিয়ে আছে ওই থিওরির বাইরে রাজনৈতিক দল যেমন আছে যে আপনি যেই দলে থাকবেন আপনার নেত্রীর খালি একটু সমালোচনা করে যায় তারপরে দিন দেখবেন আপনার অবস্থাটা কি আপনি যে দলেই হন না কেন আপনার নেতার শুধু একটু সামান্য সমালোচনা আপনার জীবনের তরে আপনার আর এই দল করে খাওয়া লাগবে তো ঠিক ধর্মের ভিতরেও তাই যে যে ধর্ম পালন করে যে যে তরিকা যে আখলাখ নিয়ে বসে তাদের ওই একই অবস্থা এত বড় বৃহত্তর জামাত মানুষ যেখানে উমরি খেয়ে পড়ছে আর ঝুঁকছে আমরা এখানে আলাদা কি বলতে চাচ্ছি আমাদের অবশ্যই কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে তবে একথা সত্য যখন আপনি আপনার সন্তানকে খাবার না দিবেন অবশ্যই সে ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা খেয়ে যখন আপনি টাইম মতো খোরাক না দিবেন অবশ্যই সে ময়লা আবর্জনা খারাপ জিনিস অরুচিকর অস্বাস্থ্যকর পরিবেশে যাবে এবং সেগুলি খাবে সারা জীবন ধরে যদি ওকে ধমকানা ভাই এই বেদ এটা খাবি না খাবো এটা খালি ময়লা হোক এটা খালি নোংরা হোক এটা খালি অসুস্থ হোক খালি ওটা বলে যান কিন্তু ওর পেটে ক্ষুদা করবে কি ও তো খাবেই কি করতে হবে প্যারালাল খাবার কি বলে সাপ্লাই দিতে হবে যে এইটা খাবার ভালো আর এইটা খাবার নোংরা এটা খেও না এটা খাও দাওয়াত তাবলিগের কাজ আমরা করি না করলেও যেই পরিমাণ করা হয় সেই পরিমাণে লাইসফিল গালিল মানুষের পিপাসা মেটে না পর্যাপ্ত পরিমাণ দাওয়াত তাবলিগের কাজ আমাদের দ্বারা করা সম্ভব হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা রেল স্টেশন ওখানে এক দিনী ভাইয়ের সাথে দেখা রেলের বড় অফিসার জোর করে নিয়ে গেলেন তার ইয়ের মধ্যে নিয়ে যাওয়ার পরে ও ফারুক ভাই সহ আর সবার সাথে পরিচিত আমাদেরকেও একাধবার হয়তো পিস টিভিতে দেখেছেন ভদ্রলোক নিয়ে গেলেন তিনি একজন ইঞ্জিনিয়ার রেলওয়ে ইঞ্জিনিয়ার আর তার যে বস বস বলতে আপনারা কারা বলে আমরা তো মেহমান আসছি এলাকায় বলতে বলতে বলছেন প্রথম ভাবলাম যে আপনারা ওই জামাতের লোক সেই নির্ধারিত একটা জামাতের নাম বলে বলেন অমক জামাতের লোক কিন্তু আপনারা এসে চুপচাপ বসে চাটা খেয়ে আবার চলে যেতে চাচ্ছেন কিন্তু কোনো কথা তো বললেন আমি তো দেখেই বুঝলাম যে আমার আমার কাছে বোধ এই দাওয়াত নিয়ে এনারা এসেছেন যেখানে যতটুকু সুযোগ পায় একজন দুধ বিক্রেতা ভাগ্যক্রমে আমি আর দুধ বিক্রেতা একই গাড়িতে উঠেছে দুধ বিক্রেতা এবার আমাকে অজুর মাসলা গোসলের মাসলা সব কিছু সুন্দর করে আমার পাশে বসে বসে কুটকুট করে বলছে যে বাবারে আমরা আজকাল গোসলের মাসলাটা জানি না গোসল না হলে কি বলে পবিত্র হয় না পবিত্র না হলে সালাত হয় না সালাত তো বলে না নামাজ হয় না এগুলি সে বক্তব্য দিস আমি দীর্ঘক্ষণ শুনলাম তার বক্তব্য তার বক্তব্যের ভিতরে একটা জিনিস আমি দেখলাম যে তার ভিতরে যে কি একটা আবেগ কতক্ষণে তার ভিতরের ওই কথাগুলি শিখানো শব্দগুলি পাশের লোককে জানাবে কিভাবে জানাবে এই জন্য সে আকু পাকু করছে তার মানে তার মানে সে ভুল শিখুক আর ভেদাল শিখুক ন্যায় শিখুক আর অন্যায় শিখুক তার যে শিখেছে তার ভিতরে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে সেটা মানুষের কাছে কত দ্রুত পৌঁছানো যায় সেই ব্যাপারে তার সব সময় তার চিন্তাধারা আল্লাহ আকবর নিজের খেয়ে নিজের পরে নিজের নিজের পয়সা খেয়ে নিজের পয়সায় পরে আমরা তো ওয়াজ করতে যাই অনেক সময় গাড়ি ভাড়াটা একটু কম দিলে মনটা খারাপ হয়ে যায় অনেক সময় একটু কম হয়ে গেলেই খাওয়া দাওয়া একটু উনিশ এলে মনটা খারাপ হয় হয়তো মুখ ফেটে কেউ বলে কেউ বলে না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মন যে খারাপ হয় এটা অস্বীকার করার কিছু নেই যে এত কষ্ট করে এলাম রাত্রি জেগে বয়ান করলাম আর এত দূর পথ এড়াইলাম তো পয়সা টয়সা কেমন দিল খাটনি হিসাবে একটু আর একটু দিলে বোধ ভালো এটা মানুষ হিসাবে আমার মনের চাহিদা কিন্তু এই লোকগুলি আল্লাহর কসম এমনও লোক আছে যে ঢাকা শহরে বিশতলা বিল্ডিং এর মালিক ঢাকা শহরে বিশতলা বিল্ডিং এর মালিক ঢাকা সিটি সেই লোকটা বিল্ডিং থেকে নেমে ওই মাটির মধ্যে গিয়ে চাটায়ের উপর বসে বয়ান শুনছে আর রাতের বেলায় কুয়াশা পড়ছে সালার চট বেয়ে বেয়ে রাতের বেলায় পানি পড়ছে জায়গাটা কর্দমাক্ত হয়ে আমি তো সেখানে গেছি দেখছি সরাসরি থাকছি খাইছি রান্না করছি গোসল করছি সাঁতার কাটছি তুরাগ নদীতে সবই তো হয়েছে আমার বয়ান টয়ান মুখস্থ করছি এগুলো তো হয়েছে এক সময় পরবর্তীতে যখন বুঝতে পারলাম আমার কথা হলে এই যে ভাইগুলি যে কাজগুলি করছে এই কাজগুলি তো নিঃসন্দেহে আল্লাহকে পাওয়ার জন্যই আল্লাহর পথে মানুষকে আনার জন্যই সেই কাজগুলি সে করছে মালয়েশিয়ার সম্মেলনে বলতে বলতে এক প্রশ্নের জবাবে আমি বলছিলাম যে ভাই একটা লোক জঙ্গলে যেতে পারে না জঙ্গলে যেতে সে ভয় পায় একটা বাঁশ বাঁশের ঝাড় থেকে যে কেটে আনবে এই কেটে আনার তার পক্ষে সম্ভব নয় ওই ময়লা আবর্জনা নোংরা বাথরুম বাথরুম সাপ টাপ কত কিছু ওর ভিতরে সে যাবে না এখন আর ভাই জঙ্গলে গিয়ে বাঁশটা কেটে নিয়ে ডাঙায় ফেলে দিয়েছে এখন যদি আমরা বলি তোমার বাসের আক্কা সুক্কা কেন তোমার বাসের কুঞ্চি রয়েছে কেন তোমার বাসের সাথে ময়লা লেগে আছে কেন এটা তো কোনো সমাধানের পথ নয় ওই ভাই জঙ্গল থেকে বাঁশটা কেটে এনেছে এবার এই বাঁশটা যদি আমরা সুন্দর করে আর একজনে সেই একটু আক্কা সুক্কাগুলি কি করে দিল দা দিয়ে কেটে সাইজ করে দিল আর একজন খুব সুন্দর করে মসৃণ করে চেঁচে শুলে রেডি করলো আর একজন ওটারে সাইজ করে করে পিস বানালো আর একজন ওটারে ফেরে চটা বানায় ফেললো আর একজন ওই চটাটারে দড়ি দিয়ে বাইন দিয়ে এটা বানায় বা চাটাই বা অন্য যা কিছু ঝুড়ি ইত্যাদি যা বানানোর দরকার বাঁশের সেগুলি বানায় ফেলল আর একজন আবার ওইটার উপরে একটু সুন্দর রং সং দিয়ে এটা সুন্দর ঝুড়ি বানায় বাজারে নিয়ে গেল ওই ময়লা বাঁশটা ছিল অপদার্থ সেই বাঁশের তৈরি ঝুরি এবার কোটিপতির ঘরের ভিতরে সে বাঁশের তৈরি ঝুড়িটা শোভাবর্ধন করছে এই লোকগুলি রাস্তায় নেমে মদের আসরে ঢুকে গাজার আসরে ঢুকে একদম যারা একদম ইসলাম থেকে দূরে যেতে যেতে যেতে যেতে একদম চূড়ান্ত পর্দা করে দিন রাত স্মোকিং ড্রিঙ্কিং আর এই গাঁজা মদ নিয়ে পড়ে আছে সেখানে গিয়ে এই লোকগুলারে হাতে ধরে পায়ে পরে হাত টিপে পা টিপে বাবা বলে ভাই বলে গাল শুনে এত কিছু নির্যাতন ভোগ করে ওকে মসজিদে নিয়ে আসছে মসজিদে নিয়ে আসার সাথে সাথেই আমি আর আপনি যদি ওকে এমন কথা বললাম যে কথাটা শোনার সাথে সাথে ওর গা জ্বলে গেল এরা কি সুন্দর কাজ হলো না ওকে আমি সুন্দর করে বুঝাই দিলাম বাবা তুমি এই লোকটাকে মসজিদে এনেছ খুব ভালো আল্লাহ তোমার কাজে বরকত দান করবে একজন বেনামাজি লোকটাকে নামাজি বানি কিন্তু বাবারে নামাজটা যদি রসুলের তরিকায় না হয় পড়া না পড়া সমান যেই নামাজ ওকে শিখাচ্ছ সেই নামাজটাই রসুলের তরিকায় শিখায় দাও এরপরে সে মানবে না মানবে তার হলো পরের ব্যাপার কিন্তু আমাকে বলার দায়িত্ব এতটুকু আমাকে বলতে হবে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহার রাসূল হে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূলকে ডাক হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাল্লিক তাবলিক করো বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান ফাহুয়া মুবাল্লিগুন বাল্লাগা ইউবাল্লিগু মানে একজনের জিনিস আর একজনের কাছে পৌঁছিয়ে দাও বাল্লিক পৌঁছিয়ে দাও মা অংজিরা ইলাই কামের রাব্বিক যা কিছু নাজিল হয়েছে তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লা যদি আপনি এই কাজ না করেন তাহলে আপনি রেসালতের দায়িত্ব পালন করেননি রেসালতের দায়িত্ব পালন করতে হলে আল্লাহর তরফ থেকে যা নাজিল হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দিন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর তরফ থেকে আদিষ্ট হয়ে দিনে রাতে পরিশ্রম করে মক্কার অলিতে গলিতে ঘুরে অত্যাচারের স্টিম রুলার আল্লাহ নবী এবং সাহাবায় আজমাইনের উপরে চালানো হয়েছে কোন অবস্থাতেই তারা দিনের দাওয়াত থেকে পিসপা হননি সামনের দিকে আগিয়ে গেছে রসুল্লাহ সাল্লাম কথা বলেননি আবু জাহেলের গদিতে আগুন জ্বালাও একসাথে রসুল্লাহ সাল্লাম এ কথা স্লোগান দেননি সাহাবাই কেরামগণ এই শেরকি মূর্তির আস্তানা আল্লাহর ঘরে হবে না আমরা তো কাজ করি আর না করি স্লোগানে খুব পটু আছে বক্তৃতা দেওয়ার সময় দোষে যখন এসে যায় কথাই বলা যায় চৌধুরী স্লোগান আছে রসুল সাল্লাম কোন স্লোগান সাহাবাহিকের কোন স্লোগান দেননি নীরব বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে রসুল্লাহ সাল্লামের সাহাবাহিক উদ্দেশ্য এই যে মূর্তি এই মূর্তির সামনে মানুষ যে মাথা নত করছে ওরা মনে করে এই মূর্তির ভিতরে কল্যাণ আছে এই মূর্তি যে কল্যাণ করার ক্ষমতা রাখে না সে যে নিথর পাথর সে যে নিস্তব্ধ একটি স্ট্যাচু সে যে কথা বলতে পারে না সে যে খেতে জানে না সে যে নিজেকে নিজে সংরক্ষণ করতে জানে না এই বাস্তবতাটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে যারা এই মূর্তি করেছে তারাই ভেঙেছে আপনার বাপের মাজার কবর আমি যদি ভাঙতে যাই তা আমার হাত দিয়ে আপনি আগে ভাঙবেন বা আমি যদি বাবার মাজার বানাই কবর বানাই আর সেই কবর যে আপনি ভাঙতে আসেন তাহলে আমি আপনার হাত দিয়ে আগে ভাঙ তাই তো কিন্তু যখনই তাহিদটা বুঝানো হলো আর তাহিদটা বুঝে গেল এমন বুঝাই বুঝছে যে নিজের বাপের কবর নিজে হাতে উত্তোলন করে মসজিদ থেকে নিয়ে গোরস্থানে স্থানান্তর করেছে তার জ্বলন্ত প্রমাণ হলো আমার মামা আমার নানার কবর ছিল মসজিদের জায়গায় মসজিদের জায়গায় কবর থাকলে সালাত হয় না এই কথাটা বুঝাতে অনেক দিন সময় লেগে গেছে মাশাল্লাহ এক সময় তারা বুঝতে সক্ষম হলেন নিজে হাতে কুদাল ধরে মসজিদের জায়গা থেকে বাবার সেই দাফন করা কঙ্কাল তুলে নিয়ে অন্য আর এক গোরস্থানে বা পার্শ্ববর্তী আর একটা পারিবারিক গোরস্থান তৈরি করে সেখানেই তারা এখানে স্থাপন প্রতিস্থাপন করে আল্লাহর দিনের এই দায়িত্বটুকু তারা পালন করলেন যারাই বাবার কবরে যারাই বাবার কবরকে মার্বেল পাথর দিয়ে বেঁধেছিল লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছে বাপের কবর সৌধ নির্মাণ করেছে তারপরে সেখানে কি বলে সাদ পিটিয়ে দিয়েছে আমাদের এলাকায় আমরা ছোটকালে দেখেছি যে কবরের উপরে আবার মশার স্ট্যান্ড কবরে খাটের যেরকম কাঠ দিয়ে মশার স্ট্যান্ড বানায় ওরকম মশার স্ট্যান্ড মশারিও লাগাই দেওয়া হয়েছে ফ্যানও চালানো হয়েছে যাতে বাবাকে মশায় কামড় না দেয় যাতে বাবা কবরের ভিতরে কষ্ট না পায় ফ্যানও ঘুরাই দেওয়া নারায়ণগঞ্জের ফতেউল্লাহ সিরাজি বহুদিন বলছি আবারও বলে দেই ফতেউল্লাহ সিরাজির নাম অনুযায়ী জায়গার নাম ফতুল্লাহ ওই মসজিদটা ফতেউল্লাহ সিরাজি সম্রাট আকবরের অর্থমন্ত্রী সম্রাট আকবরের অর্থমন্ত্রী ফতেউল্লাহ সিরাজির বানানো মসজিদ এটা ফতেউল্লাহ সিরাজি ভূমি জরিপের কাজে এসেছিলেন এখানে তিনি ওখানে মসজিদ বানালেন তারপর এখান থেকে তিনি পাঁচ সাত দিন দশ দিন থেকে চলে গেলেন জম্মু কাশ্মীরে গিয়ে তিনি ইন্তেকাল করলেন সেই কাশ্মীরের টিলার উপরে ফতেউল্লাহর সিরাজির এখনো কবর বিদ্যমান আর এখানে আর একটা ভুয়া কবর বানায় রাখছে এই ভুয়া কবর মানে সেই কবর উপর ফ্যান ঘুরাই দিছে ফ্যান ঘুরানোর পরে আমি তো আমার ফরাজিগান্ধা মসজিদের খতিব তা আমার মসজিদের এক মুসল্লি একদিন গিয়ে বলছেন যে আপনার এই কবর নিচে কি আল্লাহর অলি না কি শুয়ে আছেন কে এটা আল্লাহর অলি খুব নেককার বান্ধব তো নেককার বান্ধব তো খুব আজাব গজবে আছে তাই না তাই আল্লাহর আল্লাহ নেককার বান্ধব আজাব গজবে থাকুন জান্নাতের হাওয়া তার কবরে প্রবাহিত তা আপনি উপরে ফ্যান দিচ্ছেন কেন ফ্যান দিয়ে তো আপনি প্রমাণ করছেন যে এই লোকটা বড় পাপিষ্ট মানুষ এই পাপিষ্ট লোকটার কবরে জাহান নামের আজাব হচ্ছে গরমে অতিষ্ঠ হয়ে সে পুরো কষ্টে আছে তাই আপনার কাছে আবেদন জানিয়েছে আমার কবরে একটা ফ্যান ঝুলাই দাও যাতে আমার একটু আরাম হয় এই তোমার বাড়ি কই বলে আমার বাড়ি যেখানে হোক কথা কি আমার সত্য যাই হোক লোকটাকে হুমকি ধামকি দিয়ে সাময়িকভাবে তাড়িয়ে দিল বিদায় করে দিল পরবর্তীতে এই কথা যখন তাদের কর্তৃপক্ষের কাছে গেল তারা ভাবছে কথা তো ঠিকই বাবাকে সম্মান করে আমরা কবরের উপর ফ্যান ঘুরাই দিলাম বাবাকে সম্মান করে কবর উপর মশারি টাঙিয়ে দিলাম এটা থেকে তো আমি প্রমাণ করলাম যে আমার বাবা জাহান নামের আজাবে আছে আল্লাহর মেহরবানিতে ঠিক ফ্যান খুলে সরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ গরিব মানুষ এই শীতের দিনে কম্বল বিনে কত কষ্ট করছে এই কনকনে শীতে কত হাজার হাজার মানুষ নারী পুরুষ এই দেশের বিধবা অনাথ অসহায় এই লোকগুলি এই কনকনে শীতের মধ্যে কষ্ট করবে অথচ আমরা সেদিকে ভুরুক্ষেপ না করে যে লোকটা মুর্দাশায়িত সেই লোকের দিকে আমরা ধাবিত বলছিলাম যে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামগণ দিনের দাওয়াত এমনভাবে পৌঁছালেন মানুষের কাছে কারোর সাথে কোনো ঝগড়া নাই ফাসাদ নাই গোলমাল নাই সুন্দরভাবে পোলাইট ভাষায় মানুষকে দাওয়াত দিলেন কিন্তু আবু জাহেল ঠিকই বুঝলো যে আমার নেতৃত্ব একদিন খতম হয়ে যাবে আবুল হাবুদ্বা সাহেবা তারা বুঝতে পারল যে এর কথা মানলে একদিন আমাদের নেতৃত্ব হারাতে হবে জাহেলিয়াতের শিখণ্ডীরা সর্ব সর্বগ্রাসী আক্রমণ সারাশি আক্রমণের মাধ্যমে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে সমস্ত সাহবাইকরামদেরকে নির্যাতনী স্টিমুলা চালালেন সাহবাইকরাম অতিষ্ঠ হয়ে রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কখন আসবে আমাদের তার শরীরে কুলায় না চোখের সামনে মানুষকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে রসুল আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরাল্লাহ করিব রসুল্লাহাম বললেন তোমরা একটু নির্যাতনে অতিষ্ঠ হয়ে যাচ্ছ তোমাদের পূর্বের লোকগুলাকে করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করা হয়েছে তোমাদের পূর্বের লোকগুলাকে লোহার চিরুনি দিয়ে শরীরের গোষ্ঠ আঁচিয়ে তুলে ফেলানো হয়েছে তোমাদের পূর্ববর্তী লোকদেরকে যেই পরিমাণ অত্যাচার চালানো হয়েছে আম হাসিব তুম আন্তাদ জান্নাহ ওয়ালাম্মা ইয়াতি ওয়ালাম্মা ইয়াতি মাসালুল ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب আল্লাহ আকবর বলছিলাম দাওয়াত এই দাওয়াতটা মানুষের কাছে আমরা কিন্তু কমপ্লিট করতে পারিনি এখনো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত জানার ভিতরেও আমাদের অজানা কতটুকু রয়ে গেছে প্রায় পাঁচ হাজার দশ হাজার লোকের সমাবেশ হয় জিজ্ঞেস করি বাবা কেউ কি রাতে ঘুমানোর দোয়াটা বলতে পারবেন কারো সাহসে কুলায় না যে বলবে যে ঘুমানোর দোয়াটাই এই যে হাজার হাজার জনতা এই যে বছরের পর বছর এক একটা বছরে আমাদের দেশে কত মাহফিল হয় মাহফিলগুলি জারি গান কিসা কাহিনী কত আজে বাজে কথা বলে কত অবান্তর উদ্ভট গল্প কল্প কাহিনী এগুলি দিয়ে সময় পার করে টাইম কিল করে দেওয়া মাক চল্লিশ হাজার দেওয়া মাক পঞ্চাশ হাজার দেওয়া মাক আশি হাজার দেওয়া আমার এক লাখ কিন্তু এই অসহায় লোকগুলো চাইনিজ লোক নিয়ে যাচ্ছে লোকটা মারা গেছে মালয়েশিয়ার ঘটনা বলছি আমরা মালয়েশিয়ার প্রধান মুফতি সাহেবের দপ্তরে গিয়েছিলাম সাক্ষাৎ করতে সাক্ষাৎ করলাম মালয়েশিয়ার মাটিতে একটা বাংলা ভাষার মসজিদ আছে যে মসজিদে আল্লাহর দিনের দাওয়াতি কাজ হবে বাংলা ভাষায় মাতৃভাষায় দিনী ভাইরা সেখানে একত্রিত হয়ে দাওয়াতি কাজ চালাতে পারবে এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা প্রধান মুফতি মহোদয়ের কাছে দেখা করতে গেলাম প্রধান মুক্তি মোদী ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন তা ওনার সাথে কথা হলো পরিচয় হলো ঋদ্ধতাপূর্ণ বৈঠক হলো তার সদর দপ্তরে এর নেকি মাদার টেক মসজিদের লোকেরাও পাবে যদি তারা যদি খুশি হয় এই কাজে আর যদি বলে ওই ক্ষতি বেতন খায় ঠিক মতো খুদবা দেয় না কে মালয়েশিয়া যায় কেন মালয়েশিয়ার মাটিতেও যদি আল্লাহর দিনের কাজ হয় আর সেখানেও যদি আমি আমানুল্লাহর কিছু অবদান থাকে তা আপনি মাদার টেক মসজিদের মুসল্লি কমিটি আপনিও কিছু নেকি পাবেন ইনশাল্লাহ কারণ ভিসা করার জন্য যখন দেওয়া হয় তখন এই মসজিদের ঠিকানা দেওয়া হয় পাসপোর্টে এয়ারপোর্টে যখন জিজ্ঞেস করে আপনি কি করেন তা আমি বলি আমি ক্ষতি কোথাকার মাদার টেক মসজিদের ক্ষতি রেকর্ড হয় বিশ্বের যে দেশেই যাই সে দেশেই রেকর্ড হয় মাদার টেক মসজিদের ক্ষতি যেখানেই যাই সেখানে মাদার টেক মসজিদের নামটা আসে যায় আল্লাহ আকবর তো বলছিলাম মুক্তি সাহেবের কাছ থেকে কথা বলে ফিরছিলাম রাস্তার মধ্যে চাইনিজ মারা গেছে চাইনিজ লোকটা মারা গেছে তো ওই লোকটার লাশটা এই কি বলে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে দাফন করা তো চাইনিজদের কবর আছে মালয়েশিয়া তখন চাইনিজদেরকে দাফন করা হয় আর দাফনের সময় ওদেরকে ওই ফুল তারপরে যে গাড়ি চালাতো সেই গাড়ির মডেল আরো কিছু কিছু খেলনা গাড়ি খাট পালং তারপরে আপনার ফ্রিজ এগুলি নাকি ওই কবরে দেওয়া হয় ওগুলো ওরা থাকবে খাবে কিছু সম্পদের কিছু অংশ কিছু বালিশ কিছু ক্যাথা কিছু ল্যাব কিছু তোষক এগুলি বানিয়ে ছোট ছোট সাইজের আর কি ছোট ছোট সাইজের বানিয়ে দেওয়া হয় তো এই লোকটাকে নিয়ে যাচ্ছে ওই লোকটার লাশের গাড়িতে ছবিটার সামনে গাড়ির সাথে লটকানো আছে আমাদের এক দিনী ভাই বলছেন রাস্তাটা জাম হয়ে গেল জাম হয়ে গেল বলেই ওই লোকের নাম বলে বলছে এই অমকের বাচ্চা মারা গেছে এই জন্য রাস্তাটা দাম একটা বিভৎস বাচ্চা গালি দিয়ে বলে অমক লোকটা মারা গেছে আমার খুব খারাপ লাগলো কথাটা শুনি বললাম ভাই আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন এই লোকটা তো মরলো এই লোকটা তো গেল চলে বুঝলাম কিন্তু আল্লাহ যদি জিজ্ঞেস করেন ও তো তোমার পাশেই ছিল তার কাছে কি তুমি দাওয়াত পৌঁছাইছ লোকটা তো তার আমল নিয়ে চলে গেল কিন্তু আমার দাওয়াতটা ঠিক মতো পৌঁছানো হয়েছে কিনা রসুলামকে আল্লাহ বললেন বাল্লিক পৌঁছিয়ে দাও মা উনজিলাই ইলেক যেটুকু আল্লাহ তরফে নাজিল হয় সেটুকু পৌঁছায় দাও রসুল্লাহাম দশ দিনের ওহি জমা করে তারপরে দশ দিন পরে একদিন বলতেন না এক মাসের ওহি জমা করে এক মাস পরে একদিন বলতেন না যখন যেটুকু নাজিল হয় তখন সেইটুকু আল্লাহ মানুষের কাছে পৌঁছে বাল্লিক মা মা মানে যতটুকু উনজিলা তোমার উপর নাজিল হয় পুষিয়ে দাও শুধু রসুলাম বললেন বাল্লি গুয়ান্নিওয়ালা আয়া তোমার কাছে একটা আয়াত যদি জানা থাকে এত বিদ্যা তোমার লাগবে একটা আয়াত যদি জানা থাকে একটা দোয়া যদি জানা থাকে একটা ভালো কথা যদি জানা থাকে তবে নিশ্চিত হয়ে নিতে হবে কথাটা কোরআন হাদিসের মাপকাঠিতে ঠিক আছে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও আল্লাহ সাল্লাম বলছেন মানুষের কাছে যদি পৌঁছিয়ে দেওয়া হয় আর সে যদি আমল করে যত লক্ষ যত কোটি মানুষ ওটার উপর আমল করবে সম পরিমাণ নেকি আমরা পেয়ে যাব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বেদাতি তাবলিগ থেকে পরহেজ করে কোরআন এবং সই সুন্না ভিত্তিক দাওয়াত ও তাবলিগের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন ওয়াফির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন